আলাদিন এবং তার আশ্চর্য প্রদীপ বহুকাল আগে আরব মরুভূমিতে এক রাজা ছিল সেখানে বাস করত এক গরিব দর্জি যা ছেলের নাম ছিল আলাদিন ও সারাদিন বাজারে খেলতে ভালোবাসত নিজের হনুমান আবুর সঙ্গে দুর্ভাগ্যবশত আলাদিনের ষোলো বছর বয়সে তার বাবা মারা যায় মা আমি দোকানে কাজ করব আর টাকা কামাবো তুমি চিন্তা করো না তাই আলাদিন বাবার দোকানে কাজ শুরু করে একদিন এক অজানা ব্যক্তি আসে তার দোকানে কেমন আছো আলাদিন আমি তোমার বাবার মৃত্যুর ব্যাপারে শুনলাম কিন্তু সেই সময় আমি শহরে ছিলাম না আমি আপনাকে তো আগে কখনো দেখিনি কে আপনি আমি তোমার কাকা আমি এই দেশের বাইরে থাকি বহু বছর ধরে ও কাকা আমি বাবার কাছে আপনার কথা শুনেছি আমি এখানে এসেছি তোমাকে একটা গুপ্ত জায়গা দেখাতে এক লুকানো সম্পদ আমার সঙ্গে চলো বেশি দেরি করা যাবে না এক সম্পদ আচ্ছা আচ্ছা চলুন আলাদিন তার সাথে উটের পিঠে উঠে বসে এবং দুজনে বেরিয়ে যায় ওরা বহুদিন মরুভূমিতে ঘোরার পর পৌঁছয় দুই পাহাড়ের সামনে যা দুভাগে ভাগ করেছিল এক সরু উপত্যকা আমরা পৌঁছে গেছি এখানে আগুন জ্বালাতে কিছু ডালপালা জোগাড় করো আগুন জ্বালানো মাত্রই অচেনা ব্যক্তি কিছু পাউডার ছড়িয়ে জাদুমন্ত্র পড়তে শুরু করে মাটি কেঁপে উঠে দুভাগ হয়ে যায় আর মাটির নিচ থেকে একটা চ্যাপটা মার্বেল পাথর উঠে আসে যার উপরে ছিল একটা আংটি হ্যাঁ ও এটা কি হচ্ছে কাকা আমার ভয় করছে ভয় পেও না আমি যা বলছি তাই করো এই পাথরটার নিচেই আছে সম্পদ যার মালিক হচ্ছ তুমি তাই আমি তোমায় যা বলবো তোমায় ঠিক তেমনটাই করতে হবে প্রথমে এই আংটিটা নাও আলাদিন আংটিটা নেয় পাথরটা সরে যায় এবং তার নিচে নিচে নামার সিঁড়ি দেখা যায় এই সিঁড়ির শেষে গিয়ে তুমি সুন্দর সুন্দর ফলের বাগান দেখতে পাবে তার সামনে দিয়ে যাবে একটা তো হাত না দিয়ে কারণ হাত দিলেই মারা যাবে তুমি হাঁটতে থাকবে যতক্ষণ না তোমার সামনে একটা উজ্জ্বল প্রদীপ পড়বে ওর ভেতরে যা তেল থাকবে সেটা ফেলে দিয়ে আমার কাছে নিয়ে আসবে আর এই আংটি তোমায় বিপদ থেকে রক্ষা করবে আলাদিন খুব সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামে সোনালি দেওয়ালে হাত না দিয়ে সিঁড়ি শেষে ছিল হ্যাঁ? হলে ভরা গাছের বাগান কি সুন্দর দেখতে এই ফলগুলো আলাদিনের খুব খিদে পায় ও ফল দেখে আর লোভ সামলাতে পারে না যেই না ও গাছ থেকে একটা আপেল পারে ওটা রুবি হয়ে যায় ও কয়েকটা আঙুর পারে যা মুক্ত হয়ে যায় আলাদিন চলতি পথে যতগুলো সম্ভব ততগুলো ফল ব্যাগে ভরে নেয় অবিলম্বে হ্যাঁ? ও একটা উজ্জ্বল প্রদীপ দেখতে পায় ও ওটার তেল <laughs> ফেলে ওটাকে ফলের ব্যাগের মধ্যে নিয়ে নেয় আলাদিন আবার সিঁড়ির কাছে চলে আসে যেখানে ওর জাদুকর কাকা অধীর অপেক্ষায় ছিল ওই তো প্রদীপটা এবার ওটা আমার হাতে দিয়ে দাও আমার দুটো হাত আটকা আপনি নিচে সামনে সাহায্য করুন কাকা বোকা ছেলে কোথাকার হয় আমায় প্রদীপটা দে না হলে আজীবন এখানেই তুই পড়ে থাক রাগের মাথায় জাদুকর জাদুমন্ত্র পড়তে শুরু করেন এবং পাথরের দরজা বন্ধ হয়ে যায় আলাদিন গুহার মধ্যেই আটকে যায় কাকা কাকা আমায় এখান থেকে বেরোতে দাও কাকা আমার লোকটাকে বিশ্বাস করা উচিত হয়নি আলাদিন দিনের পর দিন ওখানে বসে কাঁদতে থাকে এই আশায় যে কেউ এসে তাকে উদ্ধার করবে কিন্তু কেউ আসে না ও কেউ আমায় এখান থেকে বের করে নিয়ে যাও বের করো কেউ তো আমায় সাহায্য করো নিজের মনের ইচ্ছে বলে আলাদিন হাতের আঙুলে থাকা আংটিতে হাত দেয় আর আচমকাই সে নিজের বাড়িতে পৌঁছে যায় <laughs> <laughs> তুই এতদিন কোথায় ছিলিস বাবা আমি তোকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি আলাদিন মাকে পুরো গল্পটা বলে এবং যে সম্পদ সে নিয়ে এসেছে সেটা মাকে দেখায় এই প্রদীপটা খুব পুরনো প্রদীপটা পরিষ্কার করার জন্য ঘষা মাত্রই দুজনকে অবাক করে প্রদীপের ভেতর থেকে বিশাল বড় জিনি বেরিয়ে আসে আমার প্রভু বলুন আপনার কি ইচ্ছে এই প্রদীপ আপনার হাতে তাই আমি আপনার দাস আলাদিন এবং তার মা অবাক হয়ে যান মা জিনির কাছে মহাভোজ চান যেহেতু তারা দুজনে অনেক দিন ধরে কিছু খায়নি সঙ্গে সঙ্গে যিনি খাবার টেবিলে এক ডজন রূপোর প্লেট সাজিয়ে দেয় তারপর প্রতিটা প্লেটে সাজিয়ে দেয় সুস্বাদু খাবার যেমন পোড়ানো মাংস পেস্ট্রি বাটার রোল আরও আরও অনেক কিছু আলাদিন এবং তার মা পেট ভরে সব খাবার খায় মা প্লেটগুলো বাজারে বিক্রি করে বাড়িতে ব্যবহৃত কিছু জরুরি জিনিস কিনে আনেন একদিন বাজারের মধ্যে আলাদিন আবুকে নিয়ে ঘুরছিল আচমকা সে এক ঘোষণা শুনতে পায় দোকানপাট বন্ধ করে দাও রাস্তা খালি করে দাও যেই ব্যক্তি রাজকুমারীর দিকে তাকাবে তারই মাথা কেটে দেওয়া হবে রাজকুমারী আমি তাকে কোনোদিন দেখিনি আজ তাকে যেভাবেই হোক আমি দেখবই আলাদিন কয়েকটা পিপার পিছনে নিজেকে লুকিয়ে ফেলে তারপর আসে রাজকুমারীর পালকি সে পালকির পর্দা দিয়ে বাইরে দেখছিল আলাদিন তার সৌন্দর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যায় ও হলো আমার আজ অব্দি দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে আমি ওকেই বিয়ে করব ও বাড়িতে দৌড়ে যায় এবং মাকে বলে রাজকুমারীকে তার পছন্দ হয়েছে তুই ভাবলি কি করে রাজকুমারীর সঙ্গে তোর বিয়ে হবে সুলতান জানতে পারলে তোকে মেরে ফেলবে আমি তার জন্য তৈরি তুমি শুধু রাজপ্রাসাদে যাও আর আমার বিয়ের প্রস্তাবটা দাও আর কয়েকটা মুক্তর ফল নিয়ে যে উপহার হিসেবে মা কয়েকটা মুক্তর ফল রেশমের কাপড়ে মুড়ে সঙ্গে নিয়ে নেন তারপর উনি সুলতানের দরবারে যান সুলতানের প্রহরী ওনাকে দরজায় আটকে দেয় কিন্তু সুলতানের মনে প্রশ্ন জাগে যে রেশমের কাপড়ে মুড়ে মহিলা কি নিয়ে এসেছে ওকে ভেতরে আসতে দাও অনেক ধন্যবাদ আপনাকে সুলতান আমি আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমার ছেলে রাজকুমারীকে পছন্দ হয়েছে <laughs> আমার মেয়ের জন্য এটা অতি লজ্জাজনক হবে তোমার ছেলের মতো একটা গরিব ছেলের সঙ্গে থাকা আর তুমি ওই রেশমের কাপড়ে মুড়ে কি নিয়ে এসেছো দেখাও দেখি উনি কাপড়ের টুকরোটা খোলেন এবং অদ্ভুত দেখতে ফলের মতো সব রত্ন সুলতানকে দেখ আমি আমার জীবনে এত সুন্দর রত্ন আগে কোনোদিনও দেখিনি আমি খুশি হয়েছি কিন্তু তোমার প্রস্তাব মেনে নেওয়ার আগে তোমার ছেলেকে নিজের দক্ষতার প্রমাণ দিতে হবে ওকে বলো চল্লিশটা সোনার থালায় এই একই রত্ন ভরে পাঠাতে দুজন দামি পোশাক পরা দাস সেই সোনার থালাগুলো নিয়ে আসবে আচ্ছা যথাজ্ঞা মহারাজ মা বাড়ি ফিরে গিয়ে সুলতানের শর্তের হ্যাঁ। কথা আলাদিনকে বলে তুমি চিন্তা করো না আলাদিন প্রদীপ ঘোষে জিনিকে ডেকে সুলতান যা চেয়েছে তা দিতে বলে যিনি বাড়ি ভর্তি দাস প্রস্তুত করে যাদের হাতে ছিল সোনার থালায় ভরা মণিমুক্ত এইসব সুলতানের কাছে নিয়ে যাও এইবার উনি ঠিক রাজি হয়ে যাবেন আলাদিনের মা সঙ্গে সঙ্গে সেই সব নিয়ে রাজপ্রাসাদে গিয়ে সুলতানকে উপহার দেন তুমি আমায় আবার খুশি করেছো কিন্তু তোমার ছেলেকে একটা সুন্দর প্রাসাদ বানাতে হবে আমার মেয়ের সঙ্গে থাকার জন্য মা বাড়িতে গিয়ে আলাদিনকে সুলতানের নতুন শর্তের কথা বলেন ও সঙ্গে সঙ্গে প্রদীপ ঘোষে যিনিকে নিজের মনের ইচ্ছে বলে যিনি রাতারাতি একটা সুন্দর রাজপ্রাসাদ বানিয়ে দেয় যা সুলতানের প্রাসাদের জানলা দিয়ে দেখা যায় যিনি আলাদিনের রাজপ্রাসাদ থেকে সুলতানের রাজপ্রাসাদ অব্দি গালিচা বিছিয়ে দেয় খুব ভালো জিনি এবার আমায় রাজকীয় পোশাক দাও আর সঙ্গে একটা সুন্দর ঘোড়া প্রাসাদে যাওয়ার জন্যে নিশ্চয়ই প্রভু আপনার যেমন আজ্ঞা যিনি আলাদিনকে খুব সুন্দর একটা পোশাক দেয় আলাদিন সুন্দর সাদা ঘোড়ায় চড়ে সুলতানের প্রাসাদে যায় তোমায় দেখে খুব ভালো লাগছে জোয়ান ছোকরা তুমি নিজেকে প্রমাণ করেছো তুমি আমার মেয়ের বর হওয়ার উপযুক্ত পাত্র আমি তোমাদের দুজনের বিবাহের ঘোষণা করছি তুমি প্রস্তুতি শুরু করো আলাদিন এবং রাজকুমারীর ধুমধাম করে বিয়ে হয় রাজ্য আনন্দে এবং উল্লাসে মেতে ওঠে এই বিবাহ আলাদিনকে সমস্ত রাজ্য এবং দেশে বিখ্যাত করে তোলে জাদুকরের কানেও এই খবর যায় সঙ্গে আলাদিনের আচমকা ধনী হওয়ার খবরও এই ছেলেটা ওই বন্ধ গুহা থেকে বেরোলো কি করে ও নিশ্চয়ই আমার প্রদীপটা চুরি করেই এত ধনী হয়েছে আমি এবার ওকে উচিত শিক্ষা দেব জাদুকর আলাদিনের রাজত্বে যায় এবং একজন প্রদীপ বিক্রেতা ছদ্মবেশ নিয়ে যায় ও আলাদিনের রাজপ্রাসাদে যায় এক অসাধারণ প্রস্তাব নিয়ে আলাদিন সেই সময় প্রাসাদে ছিল না কেউ কি পুরনো প্রদীপ বদল করে নতুন প্রদীপ নিতে চান আলাদিন খুব খুশি হবে যদি আমি ওকে একটা নতুন প্রদীপ উপহার দিই ওই পুরনো প্রদীপটা অনেক দিন ধরে ব্যবহার করছে রাজকুমার এই প্রদীপটার বিনিময়ে জাদুকরের কাছ থেকে একটা নতুন প্রদীপ কেনে জাদুকর তৎক্ষণাৎ প্রদীপ ঘোষে জিনিকে ডাকে হে প্রভু বলুন আপনার কি চাই আমি আপনার দাস যেহেতু প্রদীপ আপনার হাতে রাজকুমারী সমেত এই প্রাসাদ এখান থেকে উধাও করে দাও সুদূর কোনো মরুভূমির মাঝে যেখানে এই প্রাসাদটা কেউ খুঁজে পাবে না নিমেষের মধ্যে প্রাসাদ উধাও হয়ে যায় সুলতান প্রাসাদের জানলা দিয়ে দেখতে পায় যে আলাদিনের রাজপ্রাসাদ উধাও হয়ে গেছে উনি আলাদিনকে রাজপ্রাসাদে ধরে আনার আদেশ দেন তোমার এই সব জাদুর জন্যই আমি আমার মেয়েকে হারিয়েছি ওকে চার দিনের মধ্যে আমার সামনে নিয়ে এসো না হলে আমি তোমার শিরচ্ছেদ করবো আমি ওকে খুঁজে বের করব কথা দিচ্ছি আলাদিন তিন দিন ধরে গোটা রাজ্যে রাজকুমারীকে খুঁজে বেড়ায় কিন্তু রাজকুমারীকে কোথাও খুঁজে পায় না আমায় আংটির সাহায্য নিতে হবে এটা আমায় আরেকবার সাহায্য করবে আমি আমার রাজকুমারীকে দেখতে চাই তখনই আলাদিন নিজের রাজপ্রাসাদের সামনে পৌঁছে যায় ওটা ছিল বিশাল এক মরুভূমির মাঝখানে চারপাশ একেবারে শূন্য ও ভেতরে উকি দিয়ে রাজকুমারীকে নিজের ঘরে বসে থাকতে দেখে ওরা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে রাজকুমারী আলাদিনকে সব ঘটনা খুলে বলে চিন্তা করো না আমার কাছে পালানোর একটা উপায় আছে আর আমার প্রদীপ ফেরত পাওয়ারও <laughs> আলাদিন রাজকুমারীর কানে চুপি চুপি পরিকল্পনাটা বলে একটা ওষুধের বোতল তার হাতে ধরিয়ে দেয় যেটা খেলে লোকে অজ্ঞান হয়ে যাবে আলাদিন পর্দার আড়ালে লুকিয়ে পুরো ব্যাপারটার ওপর নজর রাখে জাদুকর রাজপ্রাসাদের ভেতরে আসে আমার প্রিয় মুস্তাফা আজ তুমি আমার হাতে বানানোই পানীয় খাও একবার খেয়ে দেখো মহারানী আমি কবে থেকে শুধুমাত্র এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলাম আমার পানীয়টা দাও যদি ওতে বিষও থাকে তাও আমি আজ খেয়ে নেব <laughs> রাজকুমারী গ্লাসে ফলের রসের সঙ্গে কয়েক ফোঁটা ওষুধও মিশিয়ে দেয় তারপর জাদুকরকে ফলের রস খাইয়ে দেয় সবকিছু কিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে তাই না সুন্দরী জাদুকরের দু চোখ ধীরে ধীরে বুঝে আসে এবং সে টেবিলের ওপরে পড়ে যায় আলাদিন তৎক্ষণাৎ পর্দার পেছন থেকে বেরিয়ে এসে জাদুকরের জ্যাকেট থেকে প্রদীপটা নিয়ে নেয় প্রভু প্রভু বলুন আপনার কি চাই আমি আপনার দাস যেহেতু প্রদীপ আপনার হাতে আমাদেরকে সুলতানের রাজ্যে নিয়ে চলো এই রাজপ্রাসাদ সমেত আর এই বদমাইশ ধূর্ত জাদুকরকে মরুভূমির গভীরে পাঠিয়ে দাও যেখান থেকে ও যেন কোনোদিন ফেরত আসতে না পারে জিনিকে যা বলা হয় সে তাই করে এবং তারা সবাই আবার তাদের বাড়ির রাজ্যে ফিরে আসে আলাদিনের সাহস দেখে সুলতান তার মাথায় রাজমুকুট তুলে দেন রাজ্যাভিষেকের এক বিশাল বড় অনুষ্ঠান আয়োজন সবাই আনন্দে জীবন কাটায়